بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে لا أقسم بهذا البلد আমি শপথ করিতেছি এই নগরের وأنت حل بهذا البلد আর তুমি এই নগরের অধিবাসী ووالد وما ولد শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়াছে আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট ক্লেশের মধ্যে সে কি মনে করে যে কখনো তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না সে বলে আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি সে কি মনে করে যে তাহাকে কেহ দেখে নাই আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু ওয়ালিসান আর জিহবা ও দুই অষ্ট আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি ইয়া হইতেছে দাস মুক্তি أو إطعام في يوم ذي مسغبة অথবা দুর্ভিক্ষের দিনে আহার্য দান يتيما ذا مقربة ইয়াতিম আত্মীয়কে أو مسكينا ذا متربة অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মুমিনদের এবং তাহাদের যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের أولئك أصحاب الميمنة ইহারাই সৌভাগ্যশালী والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে উহারাই হতভাগ্য عليهم نار مؤصده উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে